সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৌটোর ভূত শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের দোসরা নভেম্বর তিনি এ যুগের একজন অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যিক বড়দের এবং ছোটদের মনোজগতে তার অবাধ বিচরণ বড়দের জন্য তার লেখা দূরবীন ঘুন পোকা যাও পাখি উল্লেখযোগ্য ছোটদের জন্য লেখা মনোজদের অদ্ভুত বাড়ি অত্যন্ত জনপ্রিয় পরবর্তী সময় তার বহু উপন্যাস থেকে ছবি তৈরি হয়েছে যেগুলির মধ্যে পাতাল ঘর হীরের আংটি গোসাই বাগানের ভূত এবং কাগজের বউ উল্লেখের দাবি রাখে আজকের গল্পটি আমরা নিয়েছি পত্র ভারতী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে radio Mirchi ninety eight point three F M এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যকে তিনি এই গল্পটি পাঠ করেছেন প্রধান চরিত্রে গল্পের কথক জয়তিলকবাবু এবং ভূতেরা গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে কৌটোর ভূত জয়তিলকবাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বছর আগের পূর্ববঙ্গের গাগঞ্জ ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত আসতো ভদ্রে বাড়ি সামাল দিত ওই দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোর বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশুনোর চাপ ছিল না ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলকবাবু দিতেন আত্মীয় নন এই মাঝে মাঝে এসে হাজির হতেন কয়েকদিন থেকে কোথায় যেন আবার উধাও হয়ে যেত কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় একটু মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রং কালো মেটে হাঁটু গরম আর পাকা গোফ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মেশে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সবকিছু কেনেন এবং বেচেন মানে যা পান তাই কেনেন মানে যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন আর হই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো খুব ভালো এবার বেচা দাও জয়তিলক কাঁচু মাছু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খদ্দর না বাবু ওসব আমি পড়ি না ওই স্বদেশীদের কাছে যাও আহা খদ্দর নয় খদ্দের খদ্দের মানে গাহেক গাজক না বাবু ওই গান বাজলে আমার আসে না জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা সরগোল তুলে ফেলল প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলো ঝুলি করে তার গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি হা যেমন মাছ শুকিয়ে সুটকি হয় বা ওই আম শুকিয়ে আমসি হয় তেমনি আর কি একটা বহু পুরনো জিনিস জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উঁকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হয়নি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হে না ঠকাইনি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার তার তখন শেষ অবস্থা ওই মুখে জল দেবারও লোক নেই সেই সময়টায় আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানিক কিন্তু তখন তার ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেব করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে আর নিয়ে হবেই বা কি তুমি বরং আমাকে পাঁচ টাকার রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এই বলে জয়তিলকবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলকবাবু বললেন মরার সময় কিন্তু মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করল এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেলল উপুর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা মানে এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে আমি বললাম তা জাগাবি কি করে বিশু বললেন আগুনে দিলেই চাকবে ছেঁকার মতো তো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললাম কাজ করতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিল প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপরে আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো তারপরে হরাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়লো চোখ দুখানা কটমাট করছে কুমড়োতে গিয়ে হোঁচট পড়ে গেল পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আম বাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো হাতির কথা আমরা কাউকেই বলিনি জয়তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত ও ভূত এই তারা হি হি করে হাসে তো এই তারা মাছ চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের তাপরে সকলে তটস্থ জয়তিলকবাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন বললেন ভূতগুলো পালিয়েছে তাহলে কি দারুণ জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলকবাবু আঠা কাটি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর চাপতে ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না দুঃখিত জয়তিলকবাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো শুনছিলেন কৌটোর ভূত রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প পাঠে শ্রীকান্ত আচার্য ভূতেদের সমবেত চিৎকারে রেডিও মির্চি টিমের সদস্যরা শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ সেনগুপ্ত সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় Indrani radio Mirchi ninety eight point three এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শ্রী শ্রীকান্ত আচার্যকে আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স